আর্মি এই ব্যাংক ট্রাস্ট ব্যাংক এটা বলা হয় public limited company other listed ব্যাংকগুলোর মতোই বেসরকারি একটা তফসিলি ব্যাংক কিন্তু তারপরও সাধারণের মধ্যে একটা ধারণা যে সেনাবাহিনীর একটা ব্যাংক আছে ঠিক যেমন আনসার এবং ভিডিপির একটা ব্যাংক আছে এই দুই ব্যাংক ব্যাংকের মধ্যে তফাত কি প্রথম যে জিনিসটা সাধারণ মানুষের যে ধারণাটা একটু পারসেপশনের একটু ইস্যু আছে যে যেভাবে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো এই দেশে স্পন্সর্ড হয়েছে maybe some private group of people ঠিক তেমনি আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের দ্বারা এই ব্যাংকটা প্রথমে স্পন্সর্ড হয়েছে but like all other commercial banks this is are listed publicly listed private commercial bank এবং it is governed under all rules and regulations of the central bank and security exchange commission এটুকুই আপনাকে বলতে পারি যে তফসিলি যদি বলেন এবং এই ব্যাংকের ক্ষেত্রে যদি কেউ বলেন যে এই ব্যাংক রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পায় সেনাবাহিনী অবশ্যই একটি প্রতিষ্ঠান বা সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগ তারা বিভিন্ন প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা পায় এবং সেই কারণে এই ব্যাংক একটা বাড়তি সুবিধা পায় তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সেই কথাটা কতটা সত্য অথবা অসত্য এই কথাটা পুরোপুরি সত্য নয় কারণ আপনি যদি বলেন যে প্রাতিষ্ঠানিক সহায়তা পায় সেটা কিন্তু সেভাবে নয় এই ব্যাংকটা আপনি দেখেন যে এর প্রথম রেজিস্টার্ড অফিস ছিল ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে কিন্তু খুবই কম সময়ের মধ্যে এর কিন্তু কর্পোরেট অফিসটা চলে এসেছে আপনার একটা বিজনেস হাব দিলখুশাতে তার মানে আমরা আর অন্য সব ব্যাংকের মতোই ব্যাংক এক দু নম্বর হলো প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের সরকারি ব্যবসার জন্য যে ধরনের রেস্ট্রিকশনসগুলো আছে এটা সম্পূর্ণরূপে এই ব্যাংকটাতেও অ্যাপ্লিকেবল এবং ধরেন যে কোনো বিশেষ প্রতিষ্ঠানের যে যত বড় বড় ব্যবসা আছে আমরা কোনোটারই স্পেশাল প্রিভি না আমরা অন্য একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক অথবা ধরেন সরকারি ব্যাংক যেমন সোনালী ব্যাংক আমি এখনও মনে করি বোধহয় যে largest service provider to army or arms forces as an institution তো সেই তুলনায় আমরা কিন্তু এই পৃষ্ঠপোষকতা যেটা বলেন সেটা পাচ্ছি না কিন্তু যেটা আমরা পাই যেটার জন্য আমি মনে করি সেটা হলো যে এই ব্যাংক একটা ইউনিক বোর্ড প্রোভাইড করেছে যে বোর্ডটা একটা ইনস্টিটিউশনের প্রতিনিধিদের দ্বারা রিপ্রেজেন্টেড সুতরাং তাদের বিহেভিয়ার প্যাটার্নটা তাদের অর্গানাইজেশনাল ডিরেকশনটা লাইক এন ইনস্টিটিউশন যেটা আমি খুব দুর্ভাগ্যজনক হলে বলতে বাধ্য হব যে আমাদের দেশে অনেক প্রাইভেট সেক্টর ব্যাংকে এটা নাই এবং এখানে কোনো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কোনো ইন্টারফেয়ারেন্স নাই আমরা যেই ব্যবসাটা করছি যেই সেক্টরে ব্যবসা করছি তাদের একটাই কনসার্ন থাকে যে we are doing it in a very legitimate way এবং আমরা সেন্ট্রাল ব্যাংকের সমস্ত রুলস রেগুলেশনস পালন করেই করছি সো আপনি যদি বলেন পৃষ্ঠপোষকতা বলেন বা ইন্টারফারেন্স বলেন এই দুইটার কোনোটাই এখানে নেই এবং আর একটা বক্তব্য যেটা এসছে বিভিন্ন তরফ থেকে সেনাবাহিনীর গ্যারিসনগুলোতে এই ব্যাংকে শাখা আছে এবং শুরু হয়েছিল তাই এখন যদিও অনেকটা অনেক শাখা বাইরে বেরিয়ে এসেছে গ্যারিসনের মধ্যে যে শাখা সেটা তো তাহলে জনগণের জন্য সাধারণ মানুষের জন্য সাধারণ ব্যাংকের সুযোগটা সেখানে থাকছে না এক দু নম্বর হলো যে গ্যারিসনের মধ্যে ওই ব্যাংকের যে বিনিয়োগ সেটা খুবই সামান্য হ্যাঁ। কারণ ওটা সরকারি সম্পত্তির উপরে বা সেনাবাহিনীর সম্পত্তির উপরে হচ্ছে যেটা আবার অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে তা নয় বাইরে আপনাকে একটা ব্রাঞ্চ করতে হলে অনেক বেশি খরচ করতে হতো একটা জায়গা ভাড়া নেওয়া বা সেটা কেনা তো সেখানে একটা অসাম্য তৈরি হয় এই বক্তব্যটা সঠিক নয় কারণ আপনি জানেন যে প্রতিটা ক্যান্টনমেন্টের মধ্যে কিছু কিছু প্রাইভেট ইনস্টিটিউশন থাকে হসপিটাল থাকে বা ক্যান্টনমেন্টের বাড়ি ইভেন ধরেন ঢাকা ক্যান্টনমেন্টে আপনি দেখবেন যে রাস্তার ওই পাশে সব প্রাইভেট বাড়ি কিন্তু হ্যাঁ ঠিক তেমনি আমরা ওই কম্পিটিশন করেই কোনো একটা বাড়ি ভাড়া নেই আর কি এবং আরেকটা জিনিস আপনি প্রথমেই বলেছেন ভালো করে যে আমরা দীর্ঘদিন ধরে আমরা যে শুধু গ্যারিসন বা গ্যারিসনের ভেতরে থাকবো এটা কিন্তু আমাদের কনসেপ্ট না ইভেন আমরা এখন চেষ্টা করছি যে আমাদের নতুন যে ব্রাঞ্চগুলো খোলা হয় এগুলো যে একেবারে গ্যারিসনের ভিতর থাকতে হবে তা না শুধু তাই নয় আমরা রিলোকেশনেরও চেষ্টা করছি বিকজ আমরা আসলে এটা টোটালি টোটালি একটা প্রাইভেট সেক্টর ব্যাংক যেই বিজনেস বা প্রফিট বা যেই ধরনের আপনার একটা মানে কমার্শিয়াল বা যেই ধরনের একটা লেজিটিমেট রুলিংস রুলস রেগুলেশনের মধ্যে হয় আমরা ঠিক ওই একটা প্রতিষ্ঠান এই ব্যাংকটি যখন চালু হয় সে সময় বলা হয়েছিল যে ব্যাংকটি চালু করা হচ্ছে কারণ হচ্ছে সেনাবাহিনীর কল্যাণের জন্যে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এটার উদ্যোক্তা ছিল এবং সেই আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের মিশন স্টেটমেন্টের মধ্যে এটা ছিল যে সেনা কল্যাণের জন্য সেনাবাহিনীর কল্যাণের জন্য এই ব্যাংকটা করা হচ্ছে একটা যাতে কিছু রোজগার ওই কল্যাণের তহবিলে যায় কোনো ধারণা আছে যে সেই লক্ষ্য কতটা অর্জিত হচ্ছে বা কতটা তহবিলে যাচ্ছে এই ধরনের মুনাফা একটা জিনিস আপনাকে বলি যে যে কোনো একটা ব্যাংকিং প্রতিষ্ঠান হলে দুইভাবে এটার বেনিফিট মানুষ নিতে পারে একটা হলো যে এটাকে ইন্ডিপেন্ডেন্টলি একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান হিসেবে রান করতে দিয়ে তার বৈধ মুনাফা যেটা হয় সেটা নেয়া এবং এই যে সেনাবাহিনী কিন্তু এটার স্পন্সর কিন্তু এটা publicly listed company about forty percent share কিন্তু পাবলিক জেনারেল পাবলিক হোল্ড করে সো সেনাবাহিনী যেটুকু বেনিফিট এই এটা থেকে পায় প্রফিট ট্রান্সফারের মাধ্যমে সেটুকু অন্য প্রতিষ্ঠানের যে স্পন্সররা যেভাবে পায় সেটুকুই পায় কিন্তু এখানে একটা ভালো জিনিস আছে সেটা যে এই প্রফিট মোটিভেশনের জন্য মানে সেনাবাহিনী বা ওয়েলফেয়ার ট্রাস্ট এখানে একটা মানে আউট অফ দ্য ওয়ে বা আউট অফ দ্য অর্ডিনারি কোনো তাড়নার সৃষ্টি করে না তারা এখানে ম্যানেজমেন্টকে তার প্রফেশনাল ওয়েতে চালানোর জন্য তারা ক্ষেত্র প্রস্তুত করে এবং সেই সঙ্গে তারা চায় যে ম্যানেজমেন্ট দেশের সমস্ত আইন কানুন মিলিয়ে তারপরে ব্যবসা করে যতটুকু প্রফিট দিতে পারে এটা একটা বিষয় আরেকটা বিষয় যে যে কোনো ব্যাংকের জন্যই আপনি দেখবেন যে কোনো একটা বিশেষ গ্রুপ বা কোনো একটা ডাইরেক্টেড গ্রুপের দ্বারা হয়তো বেনিফিটেড পাওয়ার ডিন ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি পায় হয়তো কোনো ব্যাংক মনে করেন যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারের ব্যবসাটা ভালো বুঝে তারা সেটা করছে যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষিতে আপনার স্পন্সরশিপ করছে তো সেই দিক থেকে যদি আপনি ধরেন এখানে কিন্তু ক্লিয়ার কাট ওই ধরনের কোনো ডিরেকশন নেই যে আমাদের প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলো will be only directed towards সেনাবাহিনী এরকম কোনো ব্যাপার নেই যখন আপনার ক্রেডিট ওয়ার্থিনেস দিয়ে তারা মিট করছে ঠিক সেইভাবেই তারা বেনিফিটগুলো পাচ্ছেন এক দুই নম্বর আমরা যখন ডিপোজিট মোবিলাইজেশনের জন্য যাই অথবা কোনো সার্ভিস প্রোভাইড করতে যাই আমরা ঠিক ইকুয়ালি আরও কয়েকটা ব্যাংকের সঙ্গে কম্পিট করে এটা আমাদেরকে প্রকিউর করতে হয় কিন্তু এই ব্যাংকেই আপনি দায়িত্ব নেবার আগে অভিযোগ ছিল যে বিশেষ করে যখন এটা পাবলিকলি ফ্লোট করা হয় সেই সময়ই অভিযোগ উঠেছিল যে এই ব্যাংকের পরিচালনা পর্ষদে এক ধরনের স্বজন প্রীতির অভিযোগ উঠেছিল যে চেয়ারম্যান ব্যাংকের সেনাবাহিনীর প্রধান আর তার ভাই হচ্ছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এটা ব্যাংকিং আইনেও আইনসম্মত ছিল না এ ধরনের বিতর্ক কি ব্যাংকের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে না আমি আসলে ওই প্রেক্ষাপটটা সঙ্গে জানি না আর প্রথম কথা আমার যে স্কোপ ওইটা এটার বাইরে আমার বক্তব্যের বাইরে আপনি যেটা জানেন যে it is something to do with the board and everything ইমেজের যে বিষয়টা বলেন সেটা একটা জিনিস অতীতে ঘটে যায় কিন্তু আমরা আবার নতুন করে আমাদের সব কিছু মানে একটা আমি ঠিক জানি না যে ইমেজটা কি তখন কি ওইভাবে এফেক্টেড করেছিল কিনা আমি আসলে জানি না ম্যাটেরিয়ালে বাট হাউ এভার আমি এর অ্যাকসেপ্টেন্স ইন দ্য মার্কেট আমি ইউজুয়ালি দেখতে পাই আর কি আমি কোনো আনইউজুয়াল কিছু দেখতে পাইনি আর